সিয়াম পালনের পরে সওয়াল মাসের প্রথম জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য মাস্তিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ সওয়াল মাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ মর্যাদা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আবারও ছয়টা রোজা রাখা মুসলিম শরীফের সহি হাদিসে বর্ণিত হয়েছে রসুল আকরাম সাল আলহি ওয়াসাল্লাম এর সাদ করেছেন যে ব্যক্তি সওয়াল মাসে ছয়টি রোজা রাখল কানা কাসিয়া কাসিয়ামিদ্দাহার সেজন্য সারা বছর রোজা রাখল এজন্য যাদের সুযোগ আছে হয়তো ইতিমধ্যেই অনেকে শুরু করে দিয়েছেন এজন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই ন্যাক আমলগুলো করার তৌফিক দান করেন আমরা একদিকে যেমন ন্যাক আমলগুলো বেশি করে করব আর একদিকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুনাহের থেকে বেঁচে থাকা সেজন্য আমরা আজকের জুমার থেকে গুনাহে কাবিরা কিছু গুণা আছে এরকম যে গুনাহগুলোকে কোরআন ও হাদিসের পরিভাষায় বলা হয় কাবায়ের কাবিরার বহু বচন কাবায়ের কবিরা গুণা এই কাবিরা গুণাগুলো বিভিন্ন স্তরের আছে এর মধ্যে আবার বিভিন্ন স্তর আছে কিছু আছে এরকম যেগুলো মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয় আর কিছু আছে এরকম যেগুলো আস্তে আস্তে খারেজ করে এজন্য প্রতিটি মমিনের জন্য জরুরি কাবিরা গুণাগুলো কি কি সেগুলোর থেকে বেঁচে থাকা কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলমিন এর সাদ করেছেন সুরায় নেসার একত্রিশ নম্বর আয়াতে তোমাদেরকে যেগুলো সম্পর্কে নিষেধ করা হয়েছে তার মধ্য থেকে বড় বড় গুণাগুলোর থেকে যদি বেঁচে থাকো আমি তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দেবো আমি তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো আর আল্লাহর সম্মানজনক স্থানের নাম হচ্ছে জান্নাত তাহলে এই আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তারা জানিয়ে দিচ্ছেন যে তোমরা যদি কাবিরা গুণাগুলোর থেকে বাঁচো বড় বড় গুণাগুলোর থেকে বাঁচো তাহলে ছোট গুণাগুলো আমি এমনি মাফ করে দিব এটার জন্য আলাদা তবা করা লাগবে না এবং শুধু তোমাদের ক্ষমা করে দিব তাই না তোমাদেরকে আমি সম্মানজনক স্থানে প্রবেশ করাবো জান্নাতে প্রবেশ করাবো সুরায় নেসার একত্রিশ নম্বর আয়াত এরকম ভাবে সুরায় আশুরা এর সাত্রিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন والذين يجتنبون كبائر الإثم والفواحش মমিনদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ তারা বলছেন যে মমিন তো তারা যারা কাবিরা গুনা বড় বড় গুনাহগুলো থেকে এবং অশ্লীল কার্যবালী থেকে বেঁচে থাকে আর যখন তারা রাগান্বিত হয় তখনও তারা অন্যকে ক্ষমা করে দেয় এটা মমিনদের বিশেষ সিফাত কাবিরা গুণর থেকে এবং অশ্লীল কাজ থেকে তারা বেঁচে থাকে কোরআনুল করিমের সুরা আন নজম এর বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা আরো বলছেন والذين يجتنبون كبائر الاسم والفواحش إلا اللمم যারা ছোটখাটো গুণা করলেও লামাম শব্দ অর্থ ছোটখাটো গুণা যা অনিচ্ছে হয়ে যায় ছোটখাটো গুণা করলেও কাবিরা গুণাগুলোর থেকে এবং অশ্লীল কার্যাবলীর থেকে বেঁচে থাকে আল্লাহ তালা বলছেন ইন্না রব্বাকা ওয়াসিউল মাগফিরাহ নিশ্চয়ই আপনার রব তাদের জন্য সুদূর বিস্তীর্ণ ক্ষমার মালিক তার মানে তাদের ছোটখাটো গুণা যদি অনেক হয়ে যায় আল্লাহ তালা সেগুলো সব ক্ষমা করে দিবেন কাবিরা গুনাগুলোর থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কত সুন্দর কথা বলেছেন এরকম ভাবে রসুল আকরাম সাল আলাইসাল্লাম হাদিসের সাদ করেছেন যেটা মুসলিম এবং তিরমিজি শেফের হাদিস আসসালাওয়াতুল খামসু আল জুমাতু ইলাল জুমা ও ইলা রমাদান পাঁচ নামাজ ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে এশা এশার থেকে মাগরীব মাগরীব থেকে এশা এশার থেকে ফজর এই যে নামাজগুলো যদি ঠিক মতো কেউ করে মাঝখানের গুণাগুলো ক্ষমা হয়ে যায় এমনি ভাবে বল জুমুয়া তু ইলাল জুমা এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মধ্যবর্তী সময়ে যতগুলো গুণা ক্ষমা হয়ে যায় রমাদন ইলা রমাদন এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত মধ্যবর্তী যত গুণা হয়ে যায় মুকাফেরাতুল্লিমা বাইনা হুন্না এর মধ্যবর্তী যত গুণা সবগুলোর জন্য ক্ষমা হয়ে যায় এজা ইজতানাবাতিল কাবা এর তবে শর্ত হচ্ছে যদি গুনাহে কাবিরাগুলোর থেকে বেঁচে থাকে শর্ত কি ইদা ইজতানাবাতিল কাবা এর যদি গুনাহে কাবিরাগুলোর থেকে বেঁচে থাকে তাহলে মাঝখানের ছোটখাটো গুণাগুলো এমনি আল্লাহ মাফ করে দেন এই নামাজ পড়তে আসলেন গত এক সপ্তাহ যত ছোটখাটো গুণা এগুলো সব মাফ হয়ে যাবে তবে শর্ত একটা সেটা কি তাহলে আমরা কোরআন থেকে দেখলাম হাদিস থেকে দেখলাম যে গুনাহে কাবিরা ছাড়া অন্য যে গুণাগুলো আছে ওগুলো ন্যাক আমল দ্বারা মাফ হয়ে যায় এজন্য আমরা গুনাহে কাবিরাগুলো ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব গুনাহে কাবিরার মধ্যে কতগুলো আছে আবার সবচেয়ে বড় কাবিরা গুনা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই যে তানিবু আসাবাল মোবেকাত তোমরা ওই সাতটা গুনার থেকে বাঁচো যেগুলো ধ্বংসাত্মক যেগুলো ধ্বংস করে দেয় মোবেকাত আয় কাত তার মানে গুনাহে কাবিরার মধ্যেও সাতটা গুণা আছে এরকম যেগুলোকে বলা হয় আকবরুল কাবায়ের বড়র মধ্যে বড় গুনাহে কাবিরার মধ্যে কাবিরা এবং এগুলো মুহলে কাত বলা হয়েছে ধ্বংসাত্মক যে প্রত্যেকটা গুণা এরকম এক একটা গুণা তাকে দুনিয়া খেরাত বরবাদ করার জন্য যথেষ্ট আল্লাহ রসুল সাল্লাম সাহাবাইক রামদেরকে বললেন এই যে তানিবু আসাবাল মোবেকাত তোমরা সাতটা ধ্বংসাত্মক গুণার থেকে বেঁচে থাকো গুনায় কাবিরের মধ্যে প্রথম সাতটা কলু ইয়ারসুল্লাহি ওয়ামা হুন্না সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়ারাসুল আল্লাহ সেই সাতটা মোবেকাত মোহলেকাত ধ্বংসাত্মক গুণাগুলো কি কি কলা আশিরকু বিল্লাহি এক নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ বোঝা গেল যত রকম গুণা আছে সব রকম গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনার নাম কি আর শির্ক শিরিক বিল্লা আল্লাহর সঙ্গে শিরিক করা দুই নাম্বার হচ্ছে অসেহের জাদু করা তিন নাম্বার হচ্ছে অকতলুন নাফসিল্লাতি হাররাম আল্লাহ ইল্লা বিল হক অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা চার নাম্বার হচ্ছে ওয়াকলুর রেবা সুদ খাওয়া পাঁচ নাম্বার হচ্ছে ওয়াটলু মাল ইয়াতিম ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা এতিমের মাল আত্মসাত করা জাহফে ছয় নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালানো যখন ইসলামের জন্য যুদ্ধে কেউ ময়দান অবতীর্ণ হয় সেই যুদ্ধের ময়দান থেকে পালানো এটাও একটা গুনাহে কাবিরার বড় গুণা এরপরে বলেছেন ওয়াকাজফুল মহাসানাতিল মুমিনাতিল গাফিলাত সতী সাধবী নিরপরাধ কোন মহিলার উপরে মিথ্যা অপবাদ দেওয়া জেনার তহমাত দেওয়া এটাও একটা মারাত্মক গুণা গুনাহে কাবিরার মধ্যে আকবারুল কাবায়ের একটা এই সাতটা যে গুণা আছে এর সঙ্গে অবশ্য কোন কোন রাবাজ আসছে মা বাবার সঙ্গে বেয়াদবি করা পিতা মাতার অবাধ্য হওয়া এটাও আকবরুল কাবায়ের মধ্যে একটা গণ্য করা হয়েছে তো এরকম সাতটা গুণা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আকবরুল কাবায়ের গুনায় কাবিরা প্রায় কেতাবে সত্তরটার মতো পাওয়া যায় আমরা ইনশাল্লাহ ধারাবাহিক সেগুলো আলোচনা করব বাকি এই সাতটা গুণা হচ্ছে তার মধ্যেও মারাত্মক গুণা আকবরুল কাবায়ের প্রথম যেটা তা হচ্ছে শিরিক শির্ক সম্পর্কে এই মসজিদের মুসল্লিদের আলহামদুলিল্লাহ অনেকটা জানা থাকার কথা কারণ প্রায় আলোচনাতেই শিরিকের আলোচনা থাকবে কোরআন এবং হাদিসের যত বিষয় আলোচনা করা হয়েছে যখনই কোনো জিনিস থেকে বাঁচার কথা বলা হয়েছে তখনই প্রথম যে বিষয়টা চলে আছে তা হচ্ছে শির্ক শিরিক মানে হচ্ছে অংশীদারিত্ব অংশীদারিত্ব অংশীবাদ মিলানো সমকক্ষ করা অংশী স্থির করা সমান করা ভাগাভাগি করা সম্পৃক্ত করা এগুলো কিসের অর্থ শির্ক শব্দের অর্থ হলো এটা অনেকে হয়তো শুনেছেন শিরিকের গুণা শিরিকের গুণা তো শিরিকের শাব্দিক অর্থ হলো এগুলো অংশীদারিত্ব অংশীবাদ মিলানো সমকক্ষ করা অংশে স্থির করা সমান করা ভাগাভাগি করা সম্পৃক্ত করা ইসলামের শরীয়তের পরিভাষায় শিরিক বলা হয় আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে অথবা আল্লাহর এবাদতের ক্ষেত্রে অথবা আল্লাহর কাছে কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে অন্যকে আল্লাহর অংশীদার বানানো বা সমকক্ষ বানানো বা আল্লাহর ভাগিদার বানানো আর ভাগিদার হওয়ার জন্য সকল ভাগিদার কি সমান হওয়া জরুরি একটা কোম্পানি করলেন আমার একশো ভাগের পঞ্চাশ ভাগ আর একজন আর বিশ ভাগ আর একজন আর দশ ভাগ এরকম ভাবে ভাগিদার হতে পারে ভাগিদার হওয়ার জন্য সমস্ত ভাগিদারের সমান হওয়া জরুরি না এ কারণেই অনেকে মনে করে আমরা যদিও পীর সাহেবদের কাছে প্রার্থনা করি মাজারে প্রার্থনা করি আমরা তো আল্লাহর সমান মনে করি না না সমান হওয়া জরুরি না তারপর তুমি শিরিক করেছ কারণ ভাগিদার বানানোর জন্য শিরিক সমান করা জরুরি না এরকম ভাবে আমরা যদিও সেজদা করি পীরের পায়ে কিন্তু আল্লাহকে যেরকম করি সেরকম করি না আমরা যদিও গায়রুল্লাহকে মহাব্বত করি ওটা আল্লাহকে যে অর্থে করি ওরকম করি না এরকম ভাবে আল্লাহকে আমরা যেরকম সবকিছু দেখেন শুনেন সে অর্থে পীর দেখেন শুনেন তা বলি না এরকম ভাবে এবাদত করার ক্ষেত্রেও আমরা যে অর্থে আল্লাহ তালাকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করি আমাদের শাসকদেরকে সে অর্থে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করি না আমরা মনে করি এরা এই দেশের ক্ষমতার মালিক আমরা যেরকম ভাবে আল্লাহ তালাকে আইন বিধান দেওয়ার মালিক মনে করি এমপি সাহেবদেরকে আমরা ওই রকম আইন বিধান দেওয়ার মালিক মনে করি না তারা মাঝে মধ্যে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে সপ্তাহ বাতিল করে না যেটা যেটা তাদের আইনের সাথে সাংঘর্ষিক যেমন চোরের হাত কাটার বিধান এটা সাংঘর্ষিক এটা বাতিল করে জেল জরিমানা তৈরি করেছে আল্লাহ তারা সুদকে হারাম করেছেন ওটাকে ওরা বাতিল করে ব্যাংকের সুদের লাইসেন্স দিচ্ছে এরকম ভাবে আল্লাহ তারা ব্যবিচারী ব্যবিচারিণী বিবাহিত হলে পাথর ছুঁড়ে হত্যার বিধান দিয়েছেন ওরা চিন্তা করে এই গুণায় সবচেয়ে বেশি ওরা লিপ্ত হয় ধরা পড়লে ওদের পাথর মারা হবে এজন্য ওরা এটাকে বাতিল করেছে ওদের সাথে যেখানে যেখানে সাংঘর্ষিক সাংঘর্ষিক মূর্তি তৈরি করা মূর্তি পূজা করা মূর্তির সংরক্ষণ করা এখান থেকে আল্লাহর বিধানকে বাতিল করে ওরা মূর্তি তৈরি করেছে ওরা তো সবগুলো বাতিল করে নাই ওরা তো নামাজের বিধানকে বাতিল করে দেয় নাই যে নামাজ পড়া যাবে না ওরা তো আপনাকে আজান দিতে বাধা দেয় না অনেকে বলে এরকম যতক্ষণ পর্যন্ত কোন দেশে মা আকামুস সালাদ একটা হাদিস আছে সালাদ যতক্ষণ পর্যন্ত কায়েম করে অতক্ষণ পর্যন্ত কোন শাসকের বিরুদ্ধাচরণ করা যাবে না তো আমাদের শাসকরা তো সালাতে বাধা দেয় না এই লোকগুলো বুঝে নাই এখানে বলা হয়েছে মা আকাম সালাদ সালাদ যতক্ষণ পর্যন্ত তারা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে আমাদের কোন মুসলিম দেশ এরকম না যে সালাদ বাধ্যতামূলকভাবে সালাদ কায়েম করেছে আর এগুলো তাদের সঙ্গে সাংঘর্ষিক না বিধায় তারা বাধা দেয় না সাংঘর্ষিক হলে এগুলো তো বাধা দিবে তাহলে আমরা শিরিক অর্থ কি বললাম কাউকে আল্লাহর সঙ্গে ভাগাভাগি করা আল্লাহর ক্ষমতার মধ্যে কাউকে অংশীদার মনে করা আল্লাহর ক্ষমতার মধ্যে কাউকে সমান মনে করা অথবা আল্লাহর সঙ্গে কাউকে মিলানো ইয়া গাউসু ইয়া গাউসুল আজম হে গাউসুল আজম তুমি আমাকে সাহায্য করো কি হলো এটা সাহায্য চাও কার কাছে ইয়াকা না আবুদু ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই তাহলে সাহায্য চাবো একমাত্র কার কাছে এখন যদি কেউ সেই সাহায্য চায় কোনো গাউসুল আজমের কাছে তাহলে সে কি করলো এরকম ভাবে এখন তো বরং এদেশের অনেক বড় বড় পীর সাহরা তাবিজের কিতাব লিখেছে নতুন করে আবার একটা তাবিজের বইতে দেখলাম লেখা আছে নকশা করে মাঝখানে এটা অমুকের নকশা সুরা ফাতেহার নকশা লিখে দিকে চারপাশে ঘর করে লিখেছে ইয়া হামান ইয়া ফেরাউন ইয়া ইবলিস ইয়া আজরাইল ইয়া দারদাইল ইয়া মিকাইল হে আজরাইল হে মিকাইল হে দারদাইল হে ইবলিস হে শয়তান হে ফেরাউন হে হামান এটা আপনারা তাবিজের যত বই আছে বাইতুল মোকারাম এখন খোলা বিক্রি করে তাবিজের বই যে কোনো বই কিনে নিয়ে আসেন আমাকে এখানে একজন মুসল্লি আছে বোধহয় এখনো খুব ভালো মুসল্লি সবসময় তাবলিগে পড়ে থাকেন আলহামদুলিল্লাহ ভালো লোক উনি বুঝতে পারেন না এটা একটা তাবিজের বই দেখেন আমার একটি আমলের বই তাবিজের বই না তা কিছু তাবিজ আছে এই বইটা কোনো সমস্যা নাই মনে হয় আমি উল্টাই দেখাইলাম তাকে যে এই যে তাবিজে লেখা আছে ইয়া হামান ইয়া ফেরাউন ইয়া নমরুদ ইয়া আজরাইল ইয়া মিকাইল ইয়া দরদাইল এইটা কি লোকটা যেহেতু বুঝদার মানুষ বুঝতে পারলেন তো যেহেতু তাবিজের বই এই শয়তানের কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো তাবিজ হইতেই পারে না তাবিজের বই মানি হচ্ছে কোরআনকে বিকৃত করা কুফুরি কালাম করা বিকৃত দুই রকম হয় একটা উল্টে পাল্টাই লেখা আর একটা হচ্ছে যারা সবচেয়ে জঘন্য সূক্ষ্ম জঘন্য কাজ তা হচ্ছে কোরআনের সুরার পরিবর্তে নম্বর দিয়ে নকশা তৈরি করা দেখেন না অনেকে বিসমিল্লা লেখার পরিবর্তে কি লেখে সাতশো ছিয়াশি লেখে এটা কি এই জন্যই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন মানে আল্লাহ কাত্তামি মাতান যে ব্যক্তি তাবিজ ঝুলায় ফকদ আশরাকা বিল্লাহি সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো এই হাদিস মেশকাতেও আছে যেটা সারা বাংলাদেশের কওমি আলিয়া সব মাদ্রাসায় পড়ায় দেওবন্দি বলেন আলিয়া বলেন সরকারি দরকারি সব মাদ্রাসায় পড়ানো হয় বাবুর রোকা ঝাড়ফুকের একটা অধ্যায় আছে সেখানে হাদিসটা আছে মুস্তাদ আহমদে আছে যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে তাবিজের সে আল্লাহর সঙ্গে শিরিক করলো বলে তাহলে এই হাদিস দ্বারা পড়ায় পরে তারাও তো তাবিজ লেখে এটা আমি সব সময় বলে থাকি ঠিকই পড়ে হাদিস আমার দেশের মানুষেরা যখন হাদিস পড়ে অনেক বড় বড় শাইখুল হাদিস বলেন আলেম বলেন পড়াবার সময় তারা একটা গ্লাস লাগাইয়ে দেয় রঙিন চশমা আপনি যদি আপনার চোখে একটা রঙিন চশমা লাগান গ্লাস লাগান তো আপনি সব কি দেখবেন রঙিন দেখবেন এর মানে তো এই নয় যে দুনিয়াটা রঙিন আপনার গেলাস রঙিন বলে তো রঙিন দেখতে পাচ্ছেন আসলে জিনিসগুলো রঙিন না ঠিক এরকম ভাবে আমাদের দেশে যখন এই হাদিসগুলো পড়ায় তখন ছাত্রদেরকে বুঝাইয়া দেয় এই যে তোমরা হাদিসটা পড়লা যে যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে শিরিক করলো এটা এই কোরআন হাদিস দিয়ে যে তাবিজ দেখি এই তাবিজ না এটা হচ্ছে ওই তাবিজ জাহিলি যুগে কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখত সেই কুফুরি কালামের তাবিজটা হলো শিরিক ছাত্ররা মাথা জুলাই আর বলে ও তাহলে ঠিক আছে বুঝতে পারছি এইবার এটা ওই জাহিলি যুগে বিভিন্ন তাগা পৈতা বিভিন্ন হাড্ডি আর বিভিন্ন কুফুরি কালাম এই সমস্ত দিয়ে তাবিজ লেখতো ওইটা শিরিক আর আমাকে হুজুররা যে তাবিজ লেখে ওটা হলো কোরআন হাদিস দিয়ে লেখে ওটা জায়েজ এই একটা বুঝ দিল বাস জীবনের স্তরে তাকে পঙ্গু করে দিল একটা রঙিন গ্লাস বানাই দিল এখন ও নিজেও গিয়ে তাবিজ লেখে ভাইরা আমার আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এরকম কোনো খাস করে দেন নাই দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যারা কোরআন দিয়ে তাবিজ লেখার দাবি করে আপনারা অনুগ্রহ করে তাদের বইগুলো চেক করেন সেইখানে কোরআনের আয়াত নাকি নকশা কোরআনের আয়াতের পরিবর্তে নকশা লেখা আছে এরকম ভাবে কোরআনের আয়াতকে উল্টে পাল্টা করে লেখা আছে সুরায় ফাতে এরকম লেখা এরকম লেখা এরকম লেখা কোনাকুনি লেখা কারণ উল্টা পাল্টা করে না লেখলে পরে কুফুরি কালাম হয় না আজকে আমি যদি জুমার নামাজে সুরায় বাকারার পরিবর্তে নকশাটা পরে দেই পাঁচশো ছিয়াশি সাত হাজার একশো কুড়ি তিন হাজার পাঁচ দশ হাজার এক আল্লাহ একবার মসজিদের কি নামাজ পড়বে একজন আমার পিছনে কারণ কি আমি তো সুরায় বাকারা নকশা পড়েছি তাবিজের মধ্যে ঢুকলে যদি সুরায় বা কারার নকশা হতে পারে সুরায় ইয়াসিনের নকশা তাবিজে ঢুকতে পারে আর এটা যদি বিকৃত করা না হয় তাহলে আমি নামাজ দাঁড়িয়ে সুরায় বাকারার পরিবর্তে সুরায় বাকারার নকশা পড়া অপরাধ হবে কেন সুরাই ইয়াসিনের নকশা পড়া অপরাধ হবে কেন এই জন্য মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল্লাম যেটা বলেছেন আরো সুন্দর করে বলেছেন মান আল্লাহ তামিমাতান ফাকাদ উক্কিলা ইলাইহি যে ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় আল্লাহ তালা তাকে তাবিজের উপরে নির্ভরশীল করে দেয় ও তাবিজ না লাগাইলে ভালো হবে না কারণ ওর বিশ্বাস কিসের উপরে এই জন্য দেখবেন যাদের এই সমস্ত তাবিজ ঝুলাবার অভ্যাস এরা তাবিজ লাগাইলে ভালো থাকে না লাগাইলে ওদের বিপদে ধরে কারণ শয়তানগুলোকে চেপে ধরে আর যারা তাও হেদবাদী এই সমস্ত যারা বিশ্বাস করে না ঘৃণা করে বর্জন করে এরা যেই রাস্তা দিয়ে চলে সেই রাস্তায় শয়তান ঢোকে না হাদিসে বলা আছে অমর ইবনে খত্তাব যে রাস্তা দিয়ে চলতেন শয়তান ওই রাস্তা দিয়ে চলতো না এই জন্য খেয়াল রাখবেন আমি বলছিলাম শিরিক এরকম জাদুকরের কথা বিশ্বাস করা হাত গোনায় আরো বলে আর বিশ্বাস করে ওই বেটা নিজের ভাগ্য নিজে গুনতে পারবে ও যদি এত কিছুই জানে তাহলে ওর কি রাস্তায় বসে বসে রোদ্রে পুড়ে শীতে মরে ওই হাত গোড়া লাগে ওই যে একবার পত্রিকায় দিয়েছিল একজনে হাত গোনাইল তো সরকার পরিবর্তনের পরে মস্তান টাইপের ছেলেরা বিএনপি যখন ক্ষমতা আসছিল তখন পত্রিকা জিনকা পত্রিকা দিয়েছিল সাইডে তো হাত গণনা করে ফাঁকে ওরা বলছিল যে আমরা যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে আমাদের অবস্থা কি দেখেন তো একটু তো এই লোকগুলো চালাক হয় বুঝতে পেরেছে এরা বিরোধী দলের লোক এখন যারা সরকারে আসলো এরা না অনেকক্ষণ দাগ দোগ দিয়া গণনা করে টোরে বলল কি মনে হচ্ছে যেন এই পাঁচ বছর আপনাদের জেলখানায় কাটাতে হবে খুব একটা ভালো ভঙ্গিমায় বলল মাস্তান টাইপের ছেলে ওদের এটা পছন্দ হয় নাই আছে থাপ্পর থাপ্পর মেরে ও টিয়া পাখি লাথি মেরে ফেলাই দিয়া বলে ওই বেটা তুই আমার হাত দেখে বলতে পারলি আমার পাঁচ বছর জেলে থাকতে হবে এই হাতটা যে তোর গালে থাপ্পড় মারবে এটা দেখো নাই তুই এটা গণনা করে বলতে পারলি না এই লোকগুলো মানুষের ইমান ধ্বংস করছে গণকের কাছে যাওয়া আল্লাহ রাসুল সাল্লাম বলেন মান আতা রাফান ও কাহেনান ফাসাদ্দা কাবিহি যে ব্যক্তি কোনো জাদুঘরের কাছে গেল অথবা কোনো গণকের কাছে গেল এরপরে সে যা বলে তা বিশ্বাস করলো ফকাদ আসরাকা বিল্লাহি ফকাদ কাফারা সে ব্যক্তি কুফুরি করলো সে ব্যক্তি শিরিক করলো এজন্য আল্লাহর কাছে যে চাওয়ার ক্ষেত্রে শিরিক হয় মানুষের কাছে চাইল আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে অন্যকে অংশীদার বানানো এইরকম ভাবে এই শিরিক সম্পর্কে আমি ইনশাল আলোচনা আগেও করেছি আরো সামনে করব আজকে যদি কাবায়ের গুণ আলোচনা হচ্ছে শিরিকের গুণা যদি থাকে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন কোরআনের স্পষ্ট হাত আসছে আল্লাহ তালা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিল জান্না ওয়ামা ওয়াহুন নার ওয়ামা আলি জালিমিন আমিন আনসার সূরা মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিল জান্না সে ব্যক্তি উপরে আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন ওমা ওয়াহুন নার ওর ঠিকানা জাহান্নাম আমিন আনসার আল্লাহ বলছেন এই জালিমদের জন্য কোন রকম সাহায্যকারী থাকবে না কোরআনের স্পষ্ট সুরায় মায়দার বাহাত্তর নম্বর আয়াত এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের সুরায় নেসার আটচল্লিশ নম্বর বলছেন নিশ্চয় আল্লাহ তালা ক্ষমা করবেন না যে আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি কাউকে শরিক করে এছাড়া অন্য যে কোনো গুণা আল্লাহ তারা ইচ্ছে করলে ক্ষমা করে দিবেন তার মানে আপনি তবা করার সুযোগ পান নাই এমনি তো দুনিয়া থাকা অবস্থায় শিরিক করেও যদি তবা করে আল্লাহ মাফ করবেন না তাহলে এই আয়াতের অর্থ কি আল্লাহ শিরিককে ক্ষমা করবেন না তার মানিটা কি তার মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি যত বড় অন্যায় করে মারা গেল তবা করার সুযোগ হয় নাই আল্লাহ তালা ইচ্ছে করে তাকে ক্ষমা করে দিবেন অথবা শাস্তি দিয়ে জান্নাত দিবেন তাকে চিরস্থায়ী জাহান্নাম দিবেন না কিন্তু যদি কোনো ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে আর তার তো অবার সুযোগ হয় নাই তাহলে তার সম্পর্কে আল্লাহ বলছেন তাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না বরং তাকে জাহান নামে দিবেন জান্নাত হারাম করে দিয়েছেন এই জন্য কোরআন বলছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন বিহি নিশ্চয় আল্লাহ তালা ক্ষমা করবেন না যে তার সঙ্গে শরিক করাকে আল্লাহ তালা এর চেয়ে নিচের গুণা ছোট গুণা আল্লাহ ক্ষমা করবেন বোঝা গেল এর উপরে আর কোনো গুণা নাই মা দুনা দুনা মানে ছোট এর চেয়ে ছোট যেগুলো আছে সেগুলো সব ক্ষমা করবেন যদি আল্লাহ ইচ্ছে করেন তবা ছাড়াও এরপরে বলছেন ওমাই ইসমান যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো সে আল্লাহর উপরে মহা অপবাদ দিল অপবাদ কেমনে আপনাকে যদি কেউ ডাকে এই বেটা কুত্তর বাপ গালি হয়ে যায় না কুত্তর বাচ্চা তো গালি আছে আমি ঘুরে দিলাম আর কি অথচ কুকুরের সঙ্গে আপনার সঙ্গে অনেক দিকে মিল আছে আপনিও মানুষ প্রাণী কুকুরও প্রাণী আপনিও খাওয়া দাওয়া করেন কুকুরও খাওয়া দাওয়া করে আপনিও বাচ্চা দেন কুকুরও বাচ্চা দেয় আপনিও বিয়ে করেন কুকুরও বিয়ে করে আপনি বিয়ে মানে ওদের যা আছে আর কি আপনিও ঘুমান ওরা ঘুমায় আপনি পেশাব পায়খানা করে ও পেশাব পায়খানা করে আপনার জীবন আছে মরণ আছে ওরা আছে এত দিক দিয়ে মিল থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি আপনাকে কুকুরের বাপ বা কুকুরের বাচ্চা বলে গালি দেয় আপনি বরদাস্ত করতে পারেন না আর আল্লাহর সঙ্গে কোন মাখলুকের কোন দিকে মিল আছে আল্লাহ হচ্ছেন খালেক আর বাকি সব মাখলুক আল্লাহ হচ্ছেন স্রষ্টা বাকি সব সৃষ্টি আল্লাহ হচ্ছেন মালিক বাকি সব মামলুক আল্লাহ হচ্ছেন খাওয়া দাওয়া ঘুম ইত্যাদি থেকে মুক্ত এগুলো মানুষ করে এরপরেও যদি কোনো অলিকে কোনো নবীকে কোনো রসুলকে আল্লাহর পুত্র বলে আল্লাহর সমকক্ষ বলে আল্লাহর জাতিনুর থেকে তৈরি বলে তাহলে তারা কি আল্লাহকে অপমান করলো না এই জন্য হাদিসে আছে হাদিসে কুদ্সি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ তালা বলছেন যে বনি আদম আমাকে গালি দেয় অথচ তার গালি দেওয়ার অধিকার নেই আমাকে সেই গালিটা এভাবে হয় এমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের আরাকাতে বলছেন আমাদের নবীজিকে উদ্দেশ্য করে সুরায় জুমার উনচল্লিশ নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আল্লাহ বলছেন লাইন আশরাকতা ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা হে নবী নিশ্চয় আপনার প্রতি এবং আপনার আগে যত নবীরা গেছেন তাদের সকলের প্রতি ওহি করা হয়েছে এই মর্মে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে কি লাইন আশরাকতা নিশ্চয় আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন কাকে বলা হচ্ছে যেই নবীর আগের পিছে সমস্ত গুণা ক্ষমা করা কোরআনের স্পষ্ট আয়াত লিয়গফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিকা মা তাখারা হে নবী আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছেন সেই নবীকে আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাক্তা যদি আপনি আশরাক্তা মানে তুমি তুমি নবী যদি শিরিক করতে লাইহাবাতান্না আমালুকা তাহলে আপনার জীবনের সমস্ত আমলগুলো হাপ্ত হয়ে যেত বরবাদ হয়ে যেত নামিনাল এবং আপনি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন তার মানে হচ্ছে আপনার আগের পিছের সমস্ত গুণা মাপ কিন্তু সেরেক মাপ নাই নবীর জন্য মাপ নাই এরপরে আল্লাহ তালা বলছেন আমাদের নবী না কেন আল্লাহ তালা সমস্ত নবীদের সম্পর্কে প্রায় পঁচিশ জন নবী আঠারো জন নবীর নাম উল্লেখ করে সুরা নামের তেরাশি নাম্বার থেকে আয়াতে শুরু করে সাতাশি নাম্বার আয়াত পর্যন্ত এইখানে আঠারো জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ তারা এরপরে বলছেন ওয়ালাউ আশরাকু এই নবীরাও যদি আল্লাহর সঙ্গে শিরিক করত তাহলে তারা জীবনে যা কিছু করেছে দাওয়াতের কাজ করেছে জেহাদ করেছে লড়াই করেছে তাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত নবীদের সম্পর্কে যদি আল্লাহ তালা এই কথা বলেন তাহলে এখন যে বর্তমানে অনেক অলিরা নামদারি অলি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে আল্লাহকে জোর করে কোনো কাজে বাধ্য করে নওয়াজ মিন জানে এই জন্য এগুলো মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মুসলিম মুসনাদ আহমাদ তাফসির ইবনে কাসিরের প্রথম খণ্ডের ছয়শো আটাত্তর পৃষ্ঠে আছে ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতা আব্দিহি আও ইয়াগফিরুল আব্দিহি আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ ক্ষমা করে দেন বান্দার তওবা কবুল করেন মা লাম ইয়াকাইল হেজাব যতক্ষণ পর্যন্ত হেজাব পর্দা না পড়ে যায় যতক্ষণ পর্যন্ত বান্দার মাঝে আল্লাহর মাঝে পর্দা না পড়ে যায় কল ইয়া রাসুল আল্লাহ আমাল হেজাব সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসুল আল্লাহ হেজাব কি জিনিস পর্দা কি জিনিস কল আং তামুতান নফসু ওয়াহিয়া কাতুন কোন মানুষ যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে পর্দা পড়ে গেল আর তার ক্ষমা নাই শিরিক অবস্থায় মুশ্রেক অবস্থায় শিরিক করেনিওয়ালাকে বলে মুশ্রেক এই শিরিক করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তার মানে পর্দা পড়ে গেল তাকে আল্লাহ আর ক্ষমা করবেন না কোরআনুল করিমের সুরায় লোকমানের তেরো নম্বর আয়ত বলা আছে লা তুশরিক বিল্লাহ খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবি না ইন্না শিরক আল্লাহ জুলমুন আজিম নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি قال أن تجعل لله ندا وهو خلقك তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ সমতুল্য করা এটা হচ্ছে সবচেয়ে বড় শিরিক সবচেয়ে বড় গুণা কারণটা কি আপনি আপনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করেন না যে আমি একটা বিয়ে করতে যাচ্ছি তোমার মতামত কি স্ত্রী খুব খুশি হবে তাই না স্ত্রী আপনাকে ক্ষমতা থাকলে যা করার করবে আর ক্ষমতা না থাকলে শুয়ে সে কানবে এই দুটার একটা সে করবে অবশ্যই তার মানে হচ্ছে এই স্ত্রীর সঙ্গে আপনার এতটুকু সম্পর্ক এইখানে স্ত্রী চায় না আর একজনকে ভাগ দিতে অপরদিকে আপনিও দেখবেন যে আপনার স্ত্রী ঘরে আর একজনকে রাখলো পুরুষ আপনার মতো আপনি দেখে বললেন ব্যাপার কি এটা পাইলা কই তোমার মতো আর একজন অসুবিধা কি তুমিও আছো উনিও আছে ভাগাভাগি করো কোন পুরুষ রুচিশীল ইমান বাদ রুচিশীল কোন পুরুষ বরদাস্ত করবে ইমানদার তো পরের কথা অবশ্যই এখন অনেক নাস্তিক আছে শয়তান আছে যেগুলো এদের কাছে কিছু না আমি তাদের কথা বলছি না এই জন্য আপনার ছেলে আপনাকে বাদ দিয়ে আরেকজনের বাপ ডাকে আপনি বরদাস্ত করবেন বরদাস্ত করবেন না বাচ্চা অবস্থা হলে মনে কাছে বোঝে না এরপর বড় হয়ে ডাকলে থাপ্পড় মারবেন যে বেটা তুই আরেকজনকে বাপ ডাকিস বলে না তুমি আব্বু আছো আর একজন আব্বু আছে মানুষ পর্যন্ত শিরিক বরদাস্ত করে অংশীদারিত্ব বরদাস্ত করে না আল্লাহ রাসুল সে কথার দিকে ইঙ্গিত করেছেন তুমি তোমার বউকে সৃষ্টি করো নাই তুমি তোমার ছেলেকে সৃষ্টি করো নাই অথচ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সঙ্গে তুমি তোমার কথা বা কাজের মাধ্যমে বা বিশ্বাসের মাধ্যমে তুমি আল্লাহর সঙ্গে কাউকে সমতুল্য করবে সমকক্ষ করবে আল্লাহ তালা এটা বরদাস্ত করেন না এই সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা ক্ষমতার ক্ষেত্রে আল্লাহর কুদরাতের ক্ষেত্রে আল্লাহর এবাদতের ক্ষেত্রে এরকম ভাবে যে কোনো গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর যে খাস গুণগুলো আছে এই গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না এখন তো খালি শরিক করে না আল্লাহর চেয়ে বড় বানায় গাউস মানে কি আর ইউগিস এগাস আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিপদে সাহায্য করা তাহলে আল গাউসুল আজম মানে হচ্ছে বিপদে উদ্ধার করে আল আজম মানে সবচেয়ে বড় আপনারা পাকিস্তান আমলে যারা ছিলেন তারা জানেন টাইটেল ছিল গাউ কি আছে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার টাইটেল ছিল কি কায়েদে আজম এখন ইন্ডিয়াতে উজিরে আজম বলে পাকিস্তান উজিরে আজম বলে উজিরে আজম মানে কি প্রধানমন্ত্রী প্রধান তাহলে এখন এর সাথে মিলান আল গাউসুল আজম মানে কি সবচেয়ে বড় সাহায্যকারী বিপদে উদ্ধারকারী তাহলে সবচেয়ে বড় উদ্ধারকারী যদি কোনো পীরসাব হয় চাই সে বড় পীর হোক চাই সে মাঝবান্ডারি হোক গাউসুল আজম মাঝবান্ডারি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানি এরকম যারা বিশ্বাস করলো তারা কি আব্দুল কাদের জিলানিকে অথবা ওই যে মাঝবান্ডারিকে আল্লাহর সমকক্ষ বানাইল না আল্লাহর চেয়েও বড় বানাইলো কারণ উনি তো আজম তা গাউসুল আজম যদি বড় পিসাব হয় তাহলে আল্লাহ তারা নিচে পড়ে গেলেন এরকম ভাবে এই যে মানুষকে এই সমস্ত টাইটেল দিয়ে গরিব নামাজ এগুলো যে শিরিক আমার দেশে মানুষ জানেও না গরিব নামাজ মানে কি গরিব নামাজ মানে যে গরিবকে সাহায্য করে মানে গরিবকে যে দাতা নামাজ এটা ফার্সি শব্দ গরিব নামাজ গরিব কো দেনেওয়ালা গরিবকে যে দাতা গরিবকে দাতা কে বান্দা নামাজ এই যে টাইটেলগুলো দেওয়া হচ্ছে এগুলো সবগুলো আল্লাহর বৈশিষ্ট্য আমাদের দেশের নামের মধ্যেও শিরিক করে আমি এটা বলেছিলাম আগেও নাম রাখে গোলাম মুস্তফা আছে না অনেকের নাম গোলাম মুস্তফা গোলাম আহমদ গোলাম রসুল আব্দুল নবী এগুলো রাখে আচ্ছা মুস্তফা কার নাম আল্লাহ রসুলের নাম আল্লাহ রসুল একটা সিফাত আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর গোলাম কার গোলাম আপনারা ছোটবেলায় পড়েছেন যেটা ইমানের জন্য সাক্ষী দেওয়া জরুরি ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসুলহু আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর আব্দ আল্লাহর কি আল্লাহর গোলাম তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর গোলাম আপনি আমি কার গোলাম কোরআনে স্পষ্ট আয়াত আছে ইয়া কেন আবুদু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি তাহলে এখন যদি কোনো মানুষ নিজেকে নবীর গোলাম দাবি করে নাম রাখে আব্দুল নবী আব্দুর রসুল আব্দে আব্দুল কি আছে গোলাম মুস্তফা গোলাম মুস্তফা ওই আব্দে মুস্তফা এরকম গোলাম কদম রসুল এই যে কতগুলো নামটাম আছে কেউ নাম রাখলো শাহানশাহ শাহানশাহ মানে হচ্ছে রাজাদিরাজ রাজাদিরাজকে এগুলো সেরে কি নাম মালিকুল আমলাক বোখারি স্পট আছে যে সবচেয়ে ঘৃণিত নাম হচ্ছে মালিকুল আমলাক শাহানশাহ এরকম ভাবে আমিরুল উমারা বুখারিতে লেখা আছে আমাদের দেশে এক পীরের নামের সাথেও যুক্ত আছে আমিরুল উমারা দাওয়াতুল হক নামে একটা সংগঠন আছে যেটার আমির হচ্ছেন আজাদ মসজিদের ক্ষতি নামে এই জন্য বলছি কারণ বেদাতিদেরকে স্পষ্ট করে দেয় ইমানের দায়িত্ব তার ধোকা না পড়ে কেউ আজাদ মসজিদের খতিব যাত্রাবাড়ি বড় মাদ্রাসার প্রিন্সিপাল বহু মুড়িদের ইমাম এই এলাকায় হাজার হাজার মুড়িদ তার আছে ধানমন্ডি পনেরো নম্বরে খানকা আছে সেজন্য আমার দায়িত্ব আছে স্পষ্ট করে দেওয়া এই বেটার টাইটেল হচ্ছে আমিরুল উমারা কি নাম আপনারা বোখারে শরীফ যার থেকে ছাপা এইটার দ্বিতীয় খণ্ডের ষোলোশো ষোলো নয় নাম্বার পৃষ্ঠায় তিন নাম্বার টিকায় দেখবেন লেখা আছে সম্পর্কে লেখা আছে যে এই জাতীয় নাম সুলতানুসালাতিন আহকামুল হাকিমিন আমিরুল উমারা শাহান শাহ এই সবগুলো সেরেক যুক্ত নাম আমিরুল উমারা সমস্ত আমিরদের আমির কে সমস্ত আহকামুল হাকিম বিচারকদের বিচারক কে এরকম সমস্ত সুলতানদের সুলতান কে একমাত্র এগুলো নামের মধ্যে শিরিক তো নামের মধ্যে শিরিক কথার মধ্যে শিরিক কাজের মধ্যে শিরিক এবাদতের মধ্যে শিরিক আকিদা বিশ্বাসের শিরিক আমলের শিরিক এই সবগুলোকে বর্জন করতে হবে এগুলো বর্জন না করলে আগেই তো সব শেষ আমল পরে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে শিরিক যদি কোনো ব্যক্তি বর্জন করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে দায়িত্ব নিয়ে নেন মোয়াজ বিন জাবাল থেকে আদিষ্টা বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মোয়াজ বিন জাবাল একসাথে বসে আছেন একটা উঠে বা গাধার পিঠে যেমন আমরা সাইকেলে দুইজন বসি বা মোটর সাইকেলে বসি পিছনে একজন সামনে একজন আল্লাহর নবীর পিছনে মোয়াজ বিন জাবাল বসে আছেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন হে মোয়াজ উনি বলেন লাব্বাইকা ইয়া রাসুল আল্লাহ আমি হাজির আছি আল্লাহ নবী আবার প্রশ্ন ইয়া মোয়াজ তিনবার ডাক দিলেন এটা গুরুত্ব বোঝাবার জন্য আর উনি উত্তর দিয়ে যাচ্ছেন এরপরে বললেন তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক অধিকার আর আল্লাহর অধিকার বান্দার উপরে বান্দার উপরে আল্লাহর অধিকার আর আল্লাহর উপরে বান্দার অধিকার কি আছে জানো তুমি সাহাবিদেরকে এমন প্রশ্ন করলে তারা নিজের দ্বারা উত্তর দিতেন না বুঝতেন যে আল্লাহ নবী বলবেন এটা বলেন আল্লাহ রাসুল আলামু বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রাসুল সবচেয়ে ভালো জানেন এবারে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তাহলে শোনো হকুল্লাহি আলা এবাদিহি আল্লাহর হক আল্লাহর পাওনা আল্লাহর অধিকার বান্দার উপরে এই যে বান্দা শুধুমাত্র আল্লাহর এবাদত করবে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না এটা আল্লাহর পাওনা কার কাছে আর এবারে বান্দার পাওনা আল্লাহর কাছে কি অবশ্য বান্দার পাওনা বলতে আল্লাহকে কেউ আল্লাহ কোথায় ঠেকানা আল্লাহ নিজের উপরে নিজে অজীব করে নিয়েছেন নতুবা দুনিয়ার সমস্ত মানুষ যদি শেষদায় পড়ে থাকে আল্লাহ তারা যদি তারপরে জাহান নামে দেন সে অধিকার আল্লাহর আছে আর যদি জান্নাত দেন ওটা আল্লাহর হেসান দয়া তারপরেও আল্লাহ নিজের উপরে নিজে এটা অজীব করে নিয়েছেন বললেন জানো বান্দার হক আল্লাহর কাছে কি বান্দার অধিকার আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে বান্দার অধিকার বান্দার পাওনা বান্দার হক হচ্ছে আল্লাহর কাছে এই যে যেই বান্দা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করলো না তাকে জাহান নামে না দেওয়া তাকে জাহান নামে না দেওয়া তাহলে শিরিক না করলে চিরস্থায়ী জাহান্নাম হবে না হয়তো গুণা করেছে সেজন্য শাস্তি ভোগ করে সে জান্নাত যাবে কিন্তু চিরস্থায়ী নাম ওই ব্যক্তির জন্য হবে না যে শিরিক করে নাই এই জন্য শয়তান জেনা ব্যবিচার চুরি ডাকাতি এগুলোতে তেমন খুশি হয় না খুশি হয় কিসে শিরিক করাইতে পারলে বেদাত করাইতে পারলে কারণ চোর চুরি করে এটা গুণা মনে করে যে কোনো সময় তবা করতে পারে একটা জেনাকার জেনা করে মনে করে আমি অন্যায় করছি গুণা করছি যে কোনো সময় তবা করতে পারে কিন্তু যে বেটা এবাদত করার সময় শিরিক করে ইয়া খাজা কুছ তো দে যা এই খাজা কিছু তো দেও যারা ওই যে হায়দার বাবার পিছনে ঘোরে দেখে না ডানমন্ডি একটা আছে ঘোরে যে মাঝে মধ্যে মোহাম্মদপুর থেকে আসে ল্যাংটা বাবা ওই ল্যাংটা এটা ল্যাংটা হয় না বুড়ো একটা আছে হাঁটে তার পিছনে পিছনে লোকেরা হাঁটে জিজ্ঞেস করলাম কয়েকজনকে কেন হাঁটো তো উনি অনেককে অনেক কিছু দেয় তো দেওয়ার মালিককে এই লোকগুলো যারা এইসব বিশ্বাস করে শয়তান এতে বড় খুশি হয় কারণ এরা এর থেকে তার তবা করবে না বেদাতি কোনো বেদাতি আমল করে সব উদ্দেশ্যে সে তবা করবে না এজন্য শয়তান বেশি খুশি হয় কিসে সেরেক যুক্ত এবাদত করলে বেদাত যুক্ত এবাদত করলে শয়তান বেশি খুশি হয় এজন্য আকবরুল কাবায়ের সবচেয়ে বড় সাতটা গুণার মধ্যে একটা হলো প্রথম নাম্বারটা কি কোরআনুল কারিম আল্লাহ তালা বলছেন এই শিরিক যারা করে এদেরকে বলা হয় মুশরিক আল্লাহ তালা কোরআন শরীফের সুরায় তবা নয় নম্বর সুরার আঠাশ নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন নিশ্চয় মোশেক হল নাপাক মোশেকরা কি মোশেকরা নাপাক ইন্নামাল মোশেকুনা নাজাসুন নিশ্চয় মোশেকরা নাপাক এরপরে আল্লাহ তারা বলছেন মোশরেক যদি সেরেক করা অবস্থায় মারা যায় ওর জন্য দোয়াও করা যাবে না এই জন্য আপনারা খেয়াল করেন আমি যখন দোয়া করি আল্লাহ যারা ইমানের সঙ্গে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে ওদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও ইমানের সঙ্গে মৃত্যু হলে দোয়া করতে আমাদের কোনো আপত্তি নাই আর যদি ইমানের সঙ্গে মৃত্যু না হয়ে থাকে তাহলে বেঈমানের জন্য দোয়া করা কোরআন দ্বারা স্পষ্টভাবে নিষেধ আছে আয়াতটা নাজিল হয়েছিল আল্লাহ নবীর চাচা আবু তালেব যে সারা জীবন নবীর পক্ষে কাজ করেছে সারা জীবন নবীর সাহায্য করেছে এই লোকটার জন্য আল্লাহর নবী দোয়া করতেছিলেন মৃত্যুর সময় গিয়ে বলেছিলেন চাচা তুমি খালি বলো লাহ এইটা না বললে তোমার কিছুই গ্রহণযোগ্য হবে না এটা এক তাওহিদ এক ছাড়া তোমার আমল সব শূন্য আমি বলে থাকি যে আপনি শূন্য রাখলেন জিরো জিরো জিরো জিরো এক লক্ষ জিরো রাখলেন কোনো মূল্য আছে হ্যাঁ একটা এক লেখেন এক লেখার পরে আপনি একটা শূন্যদান ডানে কি হবে আর এক শূন্যদান কত হবে আর এক শূন্য কত হবে এখন যত শূন্য বাড়বে একের মূল্য তত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেটাই বলেন চাচা তুমি সারা জীবন আমাকে সাহায্য করেছো এইগুলো কোনো কাজে আসবে না তুমি একটা খালি কথা বলো লাইলাহা এই সাক্ষী দিচ্ছে এইটা খালি বলো মোহাম্মদ রসুল্লাহ সাক্ষী দেওয়া দরকার নাই আমি এটা আল্লাহ থেকে মাফ করাই নেব কিন্তু লাইলাহ ইল্লাহ সাক্ষী দিতেই হবে তাও হেই এক চাচা বলল না মারা গেল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তারপরেও দোয়া করতে লাগলেন হাদিসে বলা হয়েছে তাফসির ইবনে কাসির খুঁজে দেখবেন এই আয়াতে ব্যাখ্যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষেধ না করা হবে এরপরই আয়াত নাজিল হয়ে যায় সুরায়ে তওবা নয় নম্বর সুরার একশো তেরো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন মা কান আলিন নবিয়্যি والذين آمنوا أن يستغفروا للمشركين ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম মা কান লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু কোন নবীর জন্য এবং কোন মমিনের জন্য উচিত হবে না আইয়াস্তাগফিরুলিল মুশরিকিন কোন মুশরিকের জন্য দোয়া করা কোন মুশরিকের জন্য দেখছেন কথার ভঙ্গিমাটা কি কোন নবীর জন্য কোন মমিনের জন্য উচিত হবে না কোন মুশরিকের জন্য দোয়া করা এরপরে আরো ব্যাখ্যা দিলেন অলাও কানু উলি করবা হোক না সে নিকটাত্মীয় আপন চাচা যত আপনজন হোক না কেন মিম্বাদে মা তাবাইয়ানা লাহুম যখন তাদের সামনে স্পষ্ট হয়ে গেল আন্নাহুম আসহাবুল জাহিম যে তারা জাহান্নামি তারা কি মোশেরেকরা কি যখন স্পষ্ট হয়ে গেল তাহলে আর সেক্ষেত্রে তার জন্য দোয়া করা যাবে না এই জন্য যদি সেরেক যুক্ত হয় তাহলে আমরা যে মমিনদের জন্য দোয়া করি সেই দোয়ার মধ্যেও তারা অংশীদার হতে পারে না সেজন্য আকবরুল কাবায়ের নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রায় সত্তরটার মতো গুণা আছে যেগুলোকে বলে কাবিরা গুণা আমি সেজন্য শুরুতে বলেছি আল্লাহ তালা বলেছেন এই কাবিরা গুণাগুলোর থেকে যারা বাঁচবে আল্লাহ তালা তাদের সাগিরা গুণাগুলো এমনি মাফ করে দিবেন শুরুতে যারা পান নাই তাদেরকে আবার শুনে দিচ্ছি আল্লাহ তালা কোরআনাতে বলছেন সুরায়নে সাড়ে একত্রিশ নম্বর আয়াতে ইন্তাজিতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু তোমরা যদি তোমাদের যা নিষিদ্ধ করা হয়েছে এর বড় বড় গুনাহগুলোর থেকে বাঁচো নুকাফের আনকুম সাইয়া তিকুম আমি তোমাদের অন্য অন্য গুনাহগুলোকে আমি মাফ করে দিব ওয়ানুদখিলকুম মুদখালান কারিমা আমি তোমাদেরকে সম্মানজনক বেহেস্তে জান্নাতে প্রবেশ করাই দেবো এরকম ভাবে কোরআনের সুরায় সুরা সাতত্রিশ নম্বর আয়াত সুরায় নজমের বত্রিশ নম্বর আয়াত এরকম ভাবে আরো অনেকগুলো হাদিস আমি আলোচনা করেছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে এক জুমার থেকে আর এক জুমা এক রমজান থেকে আর এক রমজান এক নামাজের থেকে আর এক নামাজ পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ তারা মাফ করে দেন ইদা এ যে তানাবাতিল কাবায়ের যদি গুনাহে কাবিরা গুলোর থেকে বাঁচে কিসে থেকে বাঁচে এই কাবিরা গুনাগুলোর জন্য আলাদা তবা করতে হবে এই এই কাবিরা গুলোর মধ্যে সবচেয়ে বড় গুণা হচ্ছে কি শিরিকের গুণা এই শিরিক আমাদের কথার মধ্যে হয় কাজের মধ্যে হয় আকিদার মধ্যে হয় বিশ্বাসের মধ্যে হয় আমাদের এবাদতের মধ্যে হয় এইগুলো থেকে বাঁচতে হবে এবং ধারাবাহিক আমরা সত্তরটা গুণায় কাবিরা মুখস্থ রাখবো জানবো ইনশাল্লাহ আমরা বাঁচার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে বিষয় করে বুঝার এবং আমল করার তফিক দান করুন আমিন অসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়া আলা আজমাইন